আজকের যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা মদ নারী জুয়া গাজায় মত্ত হয়ে বিভিন্ন রাজনীতির নামে গণতন্ত্রের নামে এই কলুষিত জঘন্য নিকৃষ্ট রাজনীতির ফাঁদে পা দিয়ে নিজেদের সময়কে নষ্ট করে দেশ ও জাতিকে অপমান করে কঠিন কিয়ামতের মাঠে এই প্রশ্নের কি উত্তর দিয়ে যাবে তা ভাবো তোমাদের উদ্দেশ্যে আরও প্রশ্ন আজকে যারা খেলা নিয়ে মত্ত মদ জুয়া গাজা নিয়ে মত্ত তাদেরকে বলতে চাই আমেরিকার দিকে দেখুন ইসরায়েলের দিকে দেখুন চীনের দিকে দেখুন আমেরিকা ইসরায়েল চীনের কয়টা ক্রিকেট টিম আছে কয়দিন তারা এরকম বিপিএল আয়োজন করে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেট নিয়ে মত্ত থাকে এমন পাগল জাতি এমন জঘন্য নিকৃষ্ট জাতি ইসরায়েল আমেরিকা নয় যারা এমন জঘন্য পাগল নিকৃষ্ট জাতি তারা ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হবে না অত্যাচারিত হবে না তো কারা নির্যাতিত অত্যাচারিত হবে এই জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যখন ক্ষুধার্ত ভূখার্ত যেমন খাদ্যের ওপর ঝাঁপিয়ে পড়ে লুটিয়ে পড়ে তেমনভাবে সারা পৃথিবীর সকল সম্প্রদায় সকল জাতি সকল কম তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে সাহাবিগণ বলছেন আল্লাহ রাসুল তখন কি আমরা সংখ্যায় কম হব তখন বলছেন না তখন তোমরা সংখ্যায় হাজারো হবে কোটি হবে সংখ্যায় কম হবে না কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো তোমাদেরকে কেউ দাম দিবে না কেউ টাইম দিবে না কেন যে জাতি নিজের সময়ের মূল্য দেয় না যে জাতি নিজেকে দাম দেয় না তাকে দুনিয়াবাসী দাম নাম দিবে না অসম্ভব আগে নিজেকে দাম দিতে হবে নিজের সময়কে দাম দিতে হবে যুবক তুমি কিভাবে টিভির সামনে বসে খেলা দেখো কিভাবে তুমি টিভির সামনে বসে সিনেমা মুভি দেখে একজন নায়কের অনুসরণ করতে চাও মা এবং বোনদেরকেও বলতে চাই আপনারা কিভাবে সিরিয়াল দেখে তাদের অনুসরণ করতে চান আত্মমর্যাদার অভাব গায়েরাতের অভাব যদি আত্মমর্যাদা থাকতো যদি মুসলমানের রক্ত থাকে যদি মুসলিম মায়ের দৌদ পান করে থাকেন তাহলে একটা কথা বলতে চাই যুবকদের উদ্দেশ্যে হে যুবক তুমি যেই খেলোয়াড়ের অনুসরণ করতে চাচ্ছ যে নায়কের অনুসরণ করতে চাচ্ছ যদি তোমার ভিতরে মুসলমান বাপের রক্ত থাকে মুসলিম মায়ের দুধ খেয়ে থাকো যদি আত্মমর্যাদা থাকে গায়েরাত থাকে তাহলে তুমি চেষ্টা করবে ওই খেলোয়াড় ওই নায়কের অনুসরণ বাদ দিয়ে এমন কাজ করবে যেন ওই খেলোয়াড় ওই নায়ক আমার রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য হয় যদি মা এবং বন্ধের মধ্যে গায়েরাত থাকে আত্মমর্যাদা থাকে তাহলে ওই পাখির মতো ড্রেস কেনার জন্য আত্মহত্যা না করে এমন কাজ করবে যেন স্বয়ং ওই পাখি আমার মা দিয়ে আল্লাহ তালা আনহুর পোশাক গ্রহণ করতে বাধ্য হয় এর নাম আত্মমর্যাদা এর নাম গায়েরাত সময় নষ্ট করে আর একজনকে দেখে সময় নষ্ট করো এমন কাজ করো যেন সে একদিন তোমাকে দেখে এভাবে নিজের সময়কে মূল্যায়ন করো হে যুবক সময়কে নষ্ট করিও না এই সময়ের একদিন হিসাব কঠিন কিয়ামতের দরবারে দিতে হবে আজকে কোরআন এবং সই আকিদার যে দাওয়াতের বিপ্লব শুরু হয়েছে এই দাওয়াতের বিপ্লবের একজন সৈন্য হয়ে একজন সিপাহ সালার হয়ে সেনা বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে তোমাকে এই দাওয়াত কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে নবীরা যেভাবে কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে ঘরে ঘরে গেছে মানুষের দ্বারে দ্বারে গেছে এইভাবে কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে তোমাকে দ্বারে দ্বারে যেতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে তাহলেই এই জাতির মুক্তি রয়েছে এই সম্প্রদায়ের মুক্তি রয়েছে নইলে এমন ভয়াবহ দিন আসবে যেমন ভয়াবহ দিন রোহিঙ্গাদের এসেছে আসবে যদি যুবক সমাজ মদ জুয়া গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকে শিক্ষা কোথায় পাবে আজকে যান পদ্মা ব্রিজ দেখে আসেন পদ্মা ব্রিজের মতো এত বড় প্রজেক্টে যারা ইঞ্জিনিয়ার যারা প্রজেক্ট ম্যানেজার তাদেরকে বিদেশ থেকে ভাড়া করে আনা হয়েছে কেন আর এই বাঙালি বাংলাদেশি আমাদের যুবক যারা পড়ালেখা করেনি যারা মদ গাঞ্জা নিয়ে ব্যস্ত থেকেছে রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে হরতাল মিছিলের নামে গাড়ি ভাঙচুর করেছে এরা দেখবেন মাথায় ইট পাটকেল নিয়ে ওইখানে ফেলতেছে গিরি করতেছে যদি মদ গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকো যুবক এইভাবে রাজনীতির নামে ব্যস্ত থাকো তাহলে চিরজীবন গিরি করে খেতে হবে এই জাতির মুক্তি সম্ভব নয় শিক্ষা ছাড়া ইহুদি খ্রিস্টানেরা শিক্ষার মূল্য বুঝে তুমি বুঝতে পারো মুসলিম যুবক তোমাকে বুঝতে হবে শিক্ষার গুরুত্ব শিক্ষার মূল্য সময়ের গুরুত্ব তোমার আত্মমর্যাদা তোমার আত্মসম্মান তোমাকে পড়তে হবে ইতিহাস মুসলিম অতীত বীর পুরুষদের ইতিহাস সালাহুদ্দিন আইবের ইতিহাস ওমর ইবনুল খাতাবের ইতিহাস তুমি কে ছিলে তোমার পরিচয় কি এটা তোমাকে জানতে হবে নিজের ইতিহাস পড়ে নিজের পরিচয় জেনে রাস্তায় নামো নিজের আত্মসম্মানকে এইভাবে বিকিয়ে দিও না মা এবং বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই হে মা এবং বোনেরা জেনে রাখুন আজকের পৃথিবীতে ইসলাম রক্ষার সবচেয়ে বড় দুর্গ হচ্ছে পরিবার পরিবার আছে তো ইসলাম আছে পরিবার নাই তো ইসলাম নাই পরিবার হচ্ছে ইসলাম রক্ষার সবচেয়ে বড় দুর্গ কিভাবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম পরিবারকে টিকানোর জন্য এমন কোন আইন নাই যা তিনি জারি করেননি একজন বিবাহিত নারী একজন বিবাহিত পুরুষ যদি আরেকজন বিবাহ বিবাহিত নারী পুরুষের সাথে জেনা করে তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা পাথর দিয়ে মেরে মেরে হত্যা করতে হবে কেন এই জেনা পরিবারকে ধ্বংস করে জেনা বেড়ে গেলে যারদ সন্তান বেড়ে যায় যারদ সন্তান বেড়ে গেলে পিতার পরিচয় থাকে না পিতার পরিচয় হারিয়ে গেলে পরিবার হারিয়ে যায় আজকে ইহুদি খ্রিস্টানদের পরিবার নাই আজকে হিন্দু বৌদ্ধদের পরিবার নাই এই জন্য তারাও চায় মুসলমানদের কাছ থেকে পারিবারিক এই শান্তি ছিনিয়ে নিতে আর এই পারিবারিক শান্তি ছিনিয়ে নেওয়ার পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্র তারা মা এবং বোনদের বোনদের পিছনে করে কিভাবে মা এবং বোনদেরকে ঘর থেকে বের করা যাবে এটা বুঝিয়ে যে হে মা এবং বোন তুমি বেকার যতক্ষণ না তুমি ঘর থেকে বের হয়েছ তুমি তোমার স্বামীর দাস স্বামীর গোলাম যতক্ষণ না তুমি ঘর থেকে বের হয়েছ আমি তোমাকে বলতে চাই হে মা এবং বোন তোমাকে আল্লাহ সুবহান এমন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন জেনে রাখো আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ কাজ পারমাণবিক বম তৈরি করা কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মঙ্গল গ্রহে যাওয়া চাঁদে যাওয়া কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হাজারতলা বিল্ডিং নির্মাণ করা তাহলে আমি বলবো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ পৃথিবী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীর সবচেয়ে মহা কাজ হচ্ছে একজন ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে নাই আর এই কঠিন কাজের চাকরি আল্লাহ দিয়েছে আল্লাহ এই চাকরি আল্লাহর দেওয়া হেমা এবং বোন এই চাকরি আল্লাহ আপনাকে দিয়েছে আপনি কিভাবে নিজেকে বেকার বলেন কিভাবে নিজেকে ঘর থেকে বের হয়ে বেকার উপাধি দিয়ে নিজের স্বামীর দাসত্ব তথাকথিত দাসত্ব বলে নিজের স্বামীর গোলামি বলে স্বামীর ভালোবাসা থেকে মুক্ত হয়ে স্বামীর স্নেহ থেকে মুক্ত হয়ে বসের গোলামি করে বসের দালালি করে নিজের চেহারা নিজের শরীরকে পণ্য দ্রব্য বানিয়ে রাস্তায় ঘুরিয়ে বেড়ান কিভাবে সম্ভব হয় একজন মুসলিম মা এবং বোনের যদি আত্মমর্যাদা থাকে তিনি নিজেকে পণ্য দ্রব্য বানাবেন না আজকে মা এবং বোনদেরকে পণ্য দ্রব্য বানানো হয়েছে রাস্তায় গরু ছাগল যেভাবে বিক্রি হয় বাজারে বেগুন গম ধান যেভাবে বিক্রি হয় এগুলো পণ্য দ্রব্য এগুলোর দাম হাঁকানো হয় সেভাবে একজন মুসলিম মা এবং বোনের চেহারার দাম হাঁকানো হয় যার চেহারা যত সুন্দর তার চাকরি হবে বিমানবালায় কেন সে শুধু তার চেহারা দেখাবে বাণিজ্য মেলায় যান বাণিজ্য মেলায় গিয়ে দেখবেন গাড়ি বিক্রি হচ্ছে তার পাশে অর্ধনগ্ন নারী দাঁড়িয়ে আছে কেন সে শুধু তার চেহারার বিনিময়ে টাকা গ্রহণ করতেছে টিভি খুলুন টিভিতে অ্যাড দেখুন যার যত চেহারা সুন্দর তার অ্যাডের তত টাকা সে নিজের চেহারাকে বিক্রি করতেছে টাকার বিনিময়ে যেভাবে রাস্তায় গরু ছাগল বিক্রি হয় যেভাবে রাস্তায় গম ধান চাউল বিক্রি হয় সেভাবে একজন নারী তার চেহারাকে বিক্রি করতেছে হে নারী যদি আপনার আত্মমর্যাদা থাকে হেমা এবং বোন যদি আপনি আপনার আত্মমর্যাদা থাকে তাহলে এই পথ থেকে আপনি ফিরে আসবেন আপনি কি রাসুলের ওই হাদিস ভুলে গেছেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছে ইন্নাদ দুনিয়া কুল্লুহামাতা সারা পৃথিবীর সকল কিছু ধন সম্পদ সকল কিছু সম্পত্তি ঢাকা শহরের কোটি কোটিটা জমির দাম যত প্লাট ফ্লটের দাম যত সোনা গয়নার দাম যত সারা পৃথিবীর সকল সম্পত্তিকে যদি এক পাল পাল্লায় তোলা হয় এক দাড়ি পাল্লায় রাখা হয় তাহলে তার চেতু দামি তার চেতু মূল্যবান হচ্ছে আলমারা সালেহা একজন সতী সাধবী নারী একজন সৎ নারী আপনি কিভাবে আপনার এই আত্মমর্যাদা ভুলে গেলেন হেমা এবং বোন আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি সারার মতো হন নিজেই নিজেকে দাম দিতে শিখুন আপনার ভিতরে আত্মমর্যাদা দেখতে চাই আপনার চেহারা শুধু আপনার স্বামীর জন্য আপনার শরীর শুধু আপনার স্বামীর জন্য আপনার ভিতরে আত্মমর্যাদা আসতে হবে আমি কিভাবে আমার শরীর এবং আমার চেহারা আর একজন পুরুষকে দেখিয়ে বেড়াই এই আত্মমর্যাদা আপনার ভিতরে আসতে হবে জেনে রাখুন যখন ইব্রাহিম আলাই সালাম এবং সারা একসাথে যাচ্ছিলেন বাদশাহ জালেম বাদশার পাশ দিয়ে কাফের বাদশার পাশ দিয়ে তখন বাদশাহ তাদেরকে ধরে নেয় তারা বলেন আমরা ভাই বোন স্বামী স্ত্রী পরিচয় দেন না তারপরে বাদশাহ সারার সাথে গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য এগিয়ে যায় তখন সারা আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে যান রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যখনই কোনো বিপদে পড়েন বা দাঁড়াইলা সালাহ তখনই আল্লাহর রাসুল সালাতে দাঁড়িয়ে যান কেননা আল্লাহর সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাদ সারা আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি আমার এই চেহারা আমার শরীরের হেফাজত করেছি এই আমানতের রক্ষা রক্ষা করেছি আমার স্বামী ছাড়া আমার চেহারা কাউকে দেখায়নি আমার স্বামী ছাড়া আমার শরীর কাউকে দেখায়নি আজকে জালেম বাদশাহ আমার এই শরীর ভোগ করতে চায় আল্লাহ আমি তোমার ভয়ে আর হেফাজত করেছি আমানতের রক্ষা করেছি আজকে এটা রক্ষা করার দায়িত্ব তোমার আল্লাহ ও তালা সাথে সাথে ওই বাদশার হাত পা অবশ করে দিলেন মা এবং বোন আপনাকে উদ্দেশ্য করে বলতে চায় এটা আপনার মর্যাদা আপনি এইভাবে হৃদয় দিয়ে পর্দা করুন হৃদয় দিয়ে নিজেকে হেফাজতে করুন আপনার মুখ দিয়ে যেটা বের হবে আল্লাহ সেটা বাস্তবায়ন করবেন একজন ছেলে যদি সৎ হয় যত ভালো হতে পারে একজন মেয়ে যদি সৎ হয় ওই ছেলের চাইতে হাজার হাজার গুণ ভালো হতে পারে মা এবং বোনদেরকে উদ্দেশ্য করে আরো বলতে চাই আপনারা যদি সৎ হন সতী হন তাহলে এই মুসলিম জাতি সালাহুদ্দিন আইবির মতো নেতা পাবে অমর ইবনুল খাত্তাবের মতো নেতা পাবে ইমাম বুখারির মতো আলেম পাবে ইমাম মুসলিমের মতো আলেম পাবে কিন্তু আপনারা যদি হারিয়ে যান আপনারা যদি ধ্বংস হয়ে যান এই জাতির ভবিষ্যৎ ভয়াবহ এই জন্য সারা পৃথিবীর সকল ষড়যন্ত্রের একটাই উদ্দেশ্য আমাদের মা এবং বোনদেরকে ধ্বংস করা মা এবং বোনদের চরিত্রকে নষ্ট করা আপনারা পিতা আপনাদের উদ্দেশ্য করেও বলতে চাই আব্বু বক্তব্যে বলে থাকে সন্তান জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না পাগলও সন্তান জন্ম দিতে পারে সন্তান জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে আপনি শুধু সন্তান জন্ম দিয়ে নিজেকে বাপ দাবি করবেন না শুধু সন্তান জন্ম দিয়ে নিজেকে মা দাবি করবেন না আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে না হলে কঠিন কিয়ামতের মাঠে এই দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিতে হবে আল্লাহর দরবারে অতএব আপনি আপনার দায়িত্ব পালন পালন করুন আপনি ভিতরে আত্মমর্যাদা চাই গায়রাত চাই আপনি আপনার দায়িত্ব পালন করুন দায়িত্ব পালন করে নিজের সন্তান সহ পরিবার সহ পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়ার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন আজকের বক্তব্যের শেষ কথা আজকে সহি আকিদার এবং আহলে হাদিসদের দাওয়াতের যে বিপ্লব চলছে এই বিপ্লবকে লক্ষ্য করে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই বিপ্লবের সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলীয় কন্দল সাংগঠনিক বিভেদ আজকে দলীয় কন্দল সাংগঠনিক বিভেদের কারণে দেখবেন হানাফি দেওবন্দীদের কৌমি মাদ্রাসার বোর্ড হয়েছে সেই কৌমি মাদ্রাসার বোর্ডের অধীনে তারা পরীক্ষা দিয়ে সরকারের নিকটে সার্টিফিকেট নিচ্ছে কিন্তু আজকে আমাদের আহলে হাদিস সংগঠনগুলোর লজ্জা হওয়া উচিত সরম হওয়া উচিত হায়া হওয়া উচিত শুধু তারা সাংগঠনিক বিভেদের কারণে দলীয় অহংকারের কারণে হাজারো আহলে হাদিস ছাত্রের জীবনকে ধ্বংস করে দিচ্ছে তারা যেভাবে যদি আজকে তারা একত্রিত হয়ে আহলে হাদিস শিক্ষা বোর্ড গঠন না করে তাহলে একদিন যেমন আলিয়া পরীক্ষা দিতে গিয়ে আহলে হাদিস ছেলেকে খারাপ আকিদা ভুল আকিদা জয়ীফ হাদিস খাতায় লিখে আসতে হয়েছে হানাফি দেওবন্দীদের সার্টিফিকেট নেওয়ার জন্য আজকে যদি আহলে হাদিস দলগুলো সংগঠনগুলো নিজেদের দলীয় গোড়ামিকে নিজেদের সাংগঠনিক বিভেদকে পা দিয়ে পিষে একটি আহলে হাদিস শিক্ষা বোর্ড গঠন করে আহলে হাদিস ছাত্রদের সার্টিফিকেট না দিতে পারে তাহলে ভবিষ্যৎ আহলে হাদিস ছাত্রদের প্রজন্ম এই সমস্ত নেতা এবং আলেমদের উপর থুথু নিক্ষেপ করতে বাধ্য হবে কেননা আহলেহাদিস ছাত্রদেরকে তখন এই বেফাক কৌমি বোর্ডের অধীনে হানাফি আকিদা হানাফি আমল ভুল আকিদা ভুল আমল লেখে নাম্বার নিতে হবে যেভাবে আলিয়াতে নাম্বার নিতে হয় অতএব এইখান থেকে আমি দাবি জানাতে চাই যারা দায়িত্বশীল আছেন যারা আলেম ওলামা আছেন আপনার সংগঠন থাক আপনার দল থাক কিন্তু আহলে হাদিস ছাত্রের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনার নাই আপনারা একত্রিত হন একটা বোর্ড গঠন করে যেভাবে তারা দাওরায় হাদিসের মান নিয়েছে সেভাবে আহলে হাদিস ছাত্ররাও যেন একটি বোর্ডের অধীনে দাওরায় হাদিসের মান পায় এবং সেই সার্টিফিকেট দিয়ে দেশে বিদেশে মদিনা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা অর্জন করতে পারে এই পথ আপনাদের প্রশস্ত করতে হবে আপনাদের নিকটে এই দাবি জানিয়ে এই দাওয়া জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন তবে একটা গুরুত্বপূর্ণ কথা আমি খাকসার খাদেম আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহ তালা আমাকে হাদিসের খাদেম হিসেবে কবুল করে বাংলাদেশে সহি বুখারির কোনো বাংলা ব্যাখ্যা গ্রন্থ ছিল না আমি চেষ্টা করেছি শুরু করেছি মিন্নাতুল বাড়ি দিয়ে প্রথম খণ্ড প্রকাশ হয়েছে স্টেজে পাবেন বাংলা ভাষায় প্রথম সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থ আর দ্বিতীয় খণ্ড মাসিকালে ইতেসামে নিয়মিত পর্ব আকারে আসতেছে সেটাও আপনারা দেখবেন